আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নাহমেদুহু আনুসল্লি আলা রসুলহিল করিম আম্মাবাদ আদার সুসাব শুন আল মৌদু আসবাব হেফজুল্লাহ তাল আব্দ আজকের সাতাশতম দার্স বিষয়বস্তু হলো যে নিরাপত্তা লাভের উপায়সমূহ কীভাবে মানুষেরা কীভাবে মানুষেরা বিভিন্ন প্রকার বিপদ আপদ থেকে নিরাপত্তা লাভ করবে আমরা পরিষ্কারভাবে জানি আমরা পরিষ্কারভাবে জানি যে মানুষেরা এই দুনিয়ার জীবনে বিভিন্ন প্রকার বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্যে শয়তানের বিভিন্ন ধরনের অসহসা প্ররচনা ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্যে আরও বিভিন্ন ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্যে আপনার মানুষেরা বিভিন্ন ধরনের পদ্ধতি গ্রহণ করে থাকে অনেক মানুষদেরকে দেখা যাচ্ছে যে গণক ঠাকুরদের কাছে যাচ্ছে অনেক মানুষেরা ভণ্ড পীরদের কাছে যাচ্ছে অনেক মানুষেরা আপনার এই সমস্ত মানে ছোটোখাটো মৌলবী সাহেবদের কাছে যে এটা তাবিজ কবচ লটকাছে মাদুলি মানে পাথরের তৈরি আংটি ইত্যাদি ইত্যাদি এই সমস্ত ব্যবহার করছে বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্যে অনেকেই অনেকেই যানবাহনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্যে অনেকেই ব্যবসা বাণিজ্যে উন্নতির জন্যে বিভিন্ন ধরনের তাদবির বিভিন্ন ধরনের দোয়া তাবিজ এই সমস্ত করে থাকে কিন্তু কোরআন এবং হাদিসের আলোকে এগুলো ঠিক নয় সত্যিকার অর্থে কোরআন এবং হাদিসের আলোকে বিভিন্ন প্রকার বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্যে বিভিন্ন প্রকার আল্লাহ রবুল্লাহ আলমিনের নিয়ামত হাসিল করার জন্যে বিভিন্ন প্রকার ক্ষয়ক্ষতি থেকে আল্লাহর গজব থেকে রক্ষা পাওয়ার জন্যে কি করণীয় কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ <clears throat> বিভিন্ন রোগ থেকে মুক্তির জন্য মানুষের বদনজর হতে রক্ষা পাওয়ার জন্য শয়তানের প্ররোচনা ও ক্ষতি হতে বেঁচে থাকার জন্য এমনিভাবে ছেলে মেয়ে হওয়ার জন্য পরস্পর গাঢ় ভালোবাসা ও মহব্বত সৃষ্টি করার জন্য রাস্তায় যানবাহনের দুর্ঘটনা হতে রক্ষা পাওয়ার জন্য পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য ব্যবসা বাণিজ্যে অধিক আয় উন্নতির জন্য নতুন বাড়িতে শয়তানি কার্যক্রম ও শয়তানের সার্বিক ক্ষয়ক্ষতি হতে মুক্তির জন্য মোট কথা উল্লিখিত সকল প্রকার বিপদ অপদ থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন ধরনের ধাতু বিভিন্ন ধরনের ধাতু দ্বারা নির্মিত যেমন স্বর্ণ রপ্য পাথর তামা ও লোহার আংটি ফিতা ও সুতার কাইতান এবং এ জাতীয় আরও অন্য কিছু ব্যবহার করা এছাড়া কোরআন শরীফের আয়াত বা আয়াতের নাম্বার যে কোনো কালি দিয়ে বা জাফরানের কালি দিয়ে লিখে এবং বিভিন্ন ধরনের নকশা এঁকে দোয়া তাবিজ ও কবজ বানিয়ে তা হাতে কোমরে গলা ও মাথায় ঝোলানো এবং দুষ্ট শয়তানকে বন্দি করে রাখার জন্য ওই সমস্ত দোয়া তাবিজ ও মাদুলিগুলি ঘরের চার কোনায় বা বাড়ির চার কোনায় মাটিতে পুঁতে রাখা উল্লেখিত কাজগুলির অধিকাংশই জাহিলি যুগে প্রচলিত প্রচলিত ছিল যা পরিষ্কার শেখ তথা হারাম কেননা রসুল্লাহ কেননা রসুল্লাহ সাল্লাহ আলহি বলেছেন ম্যান তা আল্লাহ তামিমাতান ফকাদ আশাকা জানাব নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি তাবিজ কবচ ও মাদুলি ঝোলালো বা বাদলো সে আল্লাহর সাথে শিরিক করলো এ মর্মে কোরআন ও হাদিস থেকে আরও বহু দলিল আছে তবে কোরআন শরীফ তবে কোরআন শরীফ পড়ে ঝাড়ফুঁক করা সোরা নাচ সোরা ফালাক সোরা ফাতেহা পড়ে ঝাড়ফুঁক করা ইসলামী শরিয়াতের দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে আল্লাহ রসুল এগুলো করেছেন এগুলো আমরা গ্রহণ করতে পারি যে সমস্ত কাজের দ্বারা মহান আল্লাহ তালা মানুষের যান মাল ও পরিবারকে সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করে থাকেন এবং মানুষের আশা আকাঙ্ক্ষা ও প্রয়োজন পূরণ করে থাকেন তার মধ্য থেকে কয়েকটি বিষয় নিম্নে উল্লেখ করা হলো এক নম্বর সুখে দুঃখে বিপদে আপদে তথা সর্ব অবস্থায় একানিষ্ঠভাবে আল্লাহর উপরে ভরসা করা যেমন আল্লাহ তালা বলেন মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ হাসবুম যে ব্যক্তি একমাত্র আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ সর্ব অবস্থায় তার জন্য যথেষ্ট আল্লাহর আর দুই নম্বর আল্লাহর আদেশ ও নিষেধগুলি যথাযথভাবে পালন করা যেমন পাঁচক্ত নামাজ যথাযথভাবে আদায় করা হালাল উপার্জন করা ও হালাল খাওয়া এমনিভাবে সকল প্রকার হারাম কার্যক্রম থেকে বিরত থাকা যেমন সুদ ঘুষ খাওয়া ও অপরকে সুদ ঘুষ দেওয়া মিথ্যা কথা বলা গালিগালা গালিগালাস করা অন্যের গিবত করা ইত্যাদি এই সমস্ত হারাম কার্যক্রম থেকে সার্বিকভাবে বেঁচে থাকা বা দূরে থাকা একান্ত প্রয়োজন কথার কথা একজন মানুষ যিনি সুদ ঘুষ খাবেন হ্যাঁ একজন মানুষ সুদ ঘুষ সুদ ঘুষ খাবে আবার মিথ্যা কথা বলবে আবার অবৈধভাবে হারাম উপায়ে উপার্জন করবে আর এই হারাম মাল খেয়ে অবৈধ পয়সা খেয়ে সে আল্লাহর কাছে দোয়া করবে এমত অবস্থা সেই ব্যক্তির দোয়া আল্লাহ রবুল্লাহ আলমিন কবুল করবেন না যে অবৈধ পথ অবৈধ পথ অবলম্বন করবে সুদ ঘুষ খাবে মিথ্যা মিথ্যার আশ্রয় গ্রহণ করবে এমত অবস্থায় সে পদে পদে সে বিপদে পড়বে কাজে আমাদেরকে এই সমস্ত হারাম কার্যক্রম পরিহার করতে হবে তিন নম্বর আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে এবং ঘুমানোর সময় পড়া আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে এবং ঘুমানোর সময় পড়া এটার কারণে আমরা বিভিন্ন প্রকার অন্যায় প্রকর্ম থেকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা পেতে পারি রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আয়তুল কুরসি পড়ে ঘুমাবে যে ব্যক্তি আয়তুল কুরসি পড়বে আয়তুল কুরসি পড়ার পরে কোনো ব্যক্তিকে জান্নাতে যেতে বিরত রাখতে পারবেন একমাত্র তার মৃত্যু ছাড়া অন্য হাদিসে আসছে যে ব্যক্তি রাত্রে ঘুমানোর সময় আয়তুল কুরসি পড়বে সেই ব্যক্তির বাড়িতে কোনো রকম শয়তানে কোনো প্রকার ক্ষয়ক্ষতি করতে পারবে না চার নম্বর প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে এবং প্রতিদিন সকাল ও সন্ধ্যায় তিনবার করে সোরা আন্নাস ও সোরা আল ফালাক পড়া পাঁচ নম্বর প্রতিদিন সকাল ও সন্ধ্যায় নিম্নের দোয়া দুটি পড়া আউযু মিন মিন মা খালাক আল্লাহর পূর্ণ গুণাবলীর বাক্য দ্বারা তার নিকট আমি অনিষ্টিকর সৃষ্টির অপকার থেকে আশ্রয় চাচ্ছি রাওয়াহ মুসলিম আর একটা দোয়া হলো বিসমিল্লাহিল্লাজিল্লাহিহি সাইউন ফিল আরুদে ওলা ফিসামাই ওহুয়া আলিম এর অর্থ আমি সেই আল্লাহর নামে আরম্ভ করছি যার নামে শুরু করলে আকাশ ও পৃথিবীর কোনো বস্তুই কোনোরূপ অনিষ্ট সাধন করতে পারে না প্রকৃতপক্ষে তিনি হচ্ছেন সর্বশ্রোতা ও সর্বজ্ঞাতা এরপর বাড়ি হতে বের হওয়ার সময় নিম্নের দোয়া পড়া বাড়ি হতে বের হওয়ার সময় এই দোয়া পড়তে হবে যে বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ ওলা হাউলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ হলো যে আমি আল্লাহর নাম নিয়ে একমাত্র তারই উপর ভরসা করে বাড়ি হতে বের হলাম মহান আল্লাহর অনুগ্রহ ব্যতীত প্রকৃতপক্ষে আর কারো কোনো শক্তি ও সামর্থ্য নেই আমরা বাড়ি থেকে বের হওয়ার সময় যদি এই দোয়া পড়ি বিসমিল্লাহ তাবাক্কাল তো আল্লাহ বলা হাউলা বলা কুয়াতা ইল্লা বিল্লা তাহলে আল্লাহর উপরে ভরসা করে চললাম মহান আল্লাহ রব্লা আলমের বিপদ আপদ থেকে আল্লাহ রব্লা আলম তিনি আমাদেরকে রক্ষা করবেন আমাদের উচিত হবে যে সর্ব অবস্থায় আল্লাহ রসুলের সুন্নাত অনুযায়ী উপরে যে কতগুলো কথা বললাম এই সমস্ত কথা অনুযায়ী আল্লাহ রসুলের সুন্নাত অনুযায়ী আমলে সোয়ালেহ করা ভালো কাজ করা এবং আল্লাহর উপরে যথাযথ ভরসা করা এবং কোনো প্রকার সেরেকের আশ্রয় না নেওয়া এবং কোনো প্রকার হারাম খাদ্যদ্রব্য হারাম কামানো হারাম উপায়ে পয়সা উপার্জন করা এর থেকে বিরত থাকতে হবে এবং সর্ব অবস্থায় হালাল উপার্জন করতে হবে হালাল খেতে হবে আর যথাযথভাবে আল্লাহর ইবাদতবন্দি করতে হবে তাহলে অবশ্য অবশ্যই মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিন তিনি আমাদের সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করবেন আল্লাহ রব্লা আলমিন এই সমস্ত কার্যক্রমগুলো করার তৌফিক দান করেন ও আখরে দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রব্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ